মালিক ইবনু শাহ রদিল্লাহ হতে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন এক সময় আমি কাবা ঘরে হাতিমের অংশে ছিলাম কখনো কখনো রাবি কাতাদাহ বলেছেন হিজরে শুয়েছিলাম হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন এবং আমার এ স্থান হতে সে স্থানের মাঝের অংশটি চিরে ফেললেন রাবি কাতাদাহ বলেন আনাস রাজিয়াল তাল্লাহ্ন কখনো কাদ্দা অর্থাৎ চিরলেন শব্দ আবার কখনো সাক্কা অর্থাৎ বিদীর্ণ শব্দ বলেছেন রাবি বলেন আমি আমার পার্শ্বে বসা জারুদ রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞেস করলাম এ দ্বারা কি বুঝিয়েছেন তিনি বললেন হলকুমের নিম্নদেশ হতে নাভি পর্যন্ত কাতাদা রহমতুল্লা আলহি বলেন আমি আনাস রাজিল্লাহ তাল্লাহ্নকে এও বলতে শুনেছি বুকের উপরিভাগ হতে নাভির নিচ পর্যন্ত তারপর আগন্তুক আমার হৃৎপিণ্ড বের করলেন তারপর আমার নিকট একটি সোনার পাত্র আনা হলো যা ইমানে পরিপূর্ণ ছিল তারপর আমার হৃৎপিণ্ডটি ধৌত করা হলো এবং ইমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে আবার রেখে দেওয়া হলো তারপর সাদা রঙের একটি জন্তু আমার নিকট আনা হলো যা আকারে খচ্চর হতে ছোট ও গাধা হতে বড় ছিল জারুদ তাকে বললেন হে আবু হামজা এটাই কি বুরাক আনাস রাজিয়াল তালাহু বললেন হ্যাঁ সে এক এক কদম রাখে দৃষ্টির শেষ সীমায় আমাকে তার উপর সাওয়ার করানো হলো তারপর আমাকে নিয়ে জিব্রাইল আলাহিসাল্লাম চললেন প্রথম আসমানে গিয়ে নিয়ে এসে দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো ইনি কে তিনি বললেন জিব্রাইল আবার জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবার জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ তখন বলা হলো হাবা উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর আসমানের দরজা খুলে দেওয়া হলো আমি যখন পৌঁছলাম তখন সেখানে আদম আলাহিসাল্লাম এর সাক্ষাৎ পেলাম জিব্রাইল আলাহিসাল্লাম বললেন ইনি আপনার আদি পিতা আদম আলাহিসাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ তারপর উপরের দিকে চলে দ্বিতীয় আসমানে পৌঁছে দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি উত্তর দিলেন হাঁ তারপর বলা হলো মারহাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে তারপর খুলে দেওয়া হলো যখন সেখানে পৌঁছলাম তখন সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাইসাল্লাম এর সাক্ষাৎ পেলাম তারা দুজন ছিলেন পরস্পরের খালাতো ভাই তিনি জিব্রাইল বললেন এরা হলেন ইয়াহিয়া ও ঈসা আলাইসাল্লাম তাদের প্রতি সালাম করুন তখন আমি সালাম করলাম তারা জবাব দিলেন তারপর বললেন নেককার ভাই ও নেককার নাবির প্রতি খোশ আমদেদ এরপর তিনি আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে চললেন সেখানে পৌঁছে জিব্রাইল বললেন খুলে দাও তাকে বলা হলো কে তিনি উত্তরে দিলেন জিব্রাইল আলাহিসাল্লাম জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তার জন্য খোশ আমদেদ উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর দরজা খুলে দেওয়া হলো আমি তথায় পৌঁছে ইউসুফ আলাহিসাল্লামকে দেখতে পেলাম জিব্রাইল আলাহিসাল্লাম বললেন ইনি ইউসুফ আলাহিসাল্লাম আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনিও জবাব দিলেন এবং বললেন নেককার ভাই নেককার নাবির প্রতি খোশ আমদেদ তারপর জিব্রাইল আলাহিসাল্লাম আমাকে নিয়ে উপরের দিকে চললেন এবং চতুর্থ আসমানে পৌঁছলেন আর দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ তখন বলা হলো তার প্রতি মার হাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে তখন খুলে দেওয়া হলো আমি ইদ্রিস আলাইসাল্লামের কাছে পৌঁছলে জিব্রাইল বললেন ইনি ইদ্রিস আলাইসাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনিও জবাব দিলেন তারপর বললেন নেককার ভাই ও নেককার নাবির প্রতি মার হাবা এরপর তিনি আমাকে নিয়ে উপর দিকে পঞ্চম আসমানে পৌঁছে দরজায় খুলতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তার প্রতি মার হাবা উত্তম আগমনকারী আগমন হয়েছে তথায় পৌঁছে হারুন আলাইসাল্লামকে পেলাম জিব্রাইল বললেন ইনি হারুন আলাইসাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনিও জবাব দিলেন এবং বললেন নেককার ভাই ও নেককার নাবির প্রতি মার হাবা তারপর আমাকে নিয়ে যাত্রা করে ষষ্ঠ আকাশে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রশ্ন করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ ফেরেস্তা বললেন তার প্রতি মার হাবা উত্তম আগন্তুক এসেছেন তথায় পৌঁছে আমি মুসা আল্লাহ সাল্লামকে পেলাম জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন ইনি মুসা আল্লাহ সাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন এবং বললেন নেককার ভাই ও নেককার নাবির প্রতি মার হাবা আমি যখন অগ্রসর হলাম তখন তিনি কেঁদে ফেললেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কিসের জন্য কাঁদছেন তিনি বললেন আমি এজন্য কাঁদছি যে আমার পর একজন যুবককে নাবি বানিয়ে পাঠানো হয়েছে যার উম্মত আমার উম্মত হতে অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে তারপর জিব্রাইল আলাহিসাল্লাম আমাকে নিয়ে সপ্তম আকাশের দিকে গেলেন এবং দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো একে তিনি উত্তর দিলেন আমি জিব্রাইল আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে তিনি বললেন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তার প্রতি মারহাবা উত্তম আগমনকারীর আগমন হয়েছে আমি সেখানে পৌঁছে ইব্রাহিম আলাইসাল্লামকে দেখতে পেলাম জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইনি আপনার পিতা তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেককার পুত্র ও নেককার নাবির প্রতি মারহাবা তারপর আমাকে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত উঠানো হলো দেখতে পেলাম তার ফল হাজার অঞ্চলের মটকার ন্যায় এবং তার পাতাগুলো হাতির কানের ন্যায় আমাকে বলা হলো এ হলো সিদরাতুল মুন্তাহা সেখানে আমি চারটি নহর দেখতে পেলাম যাদের দুটি ছিল অপ্রকাশ্য দুটি ছিল প্রকাশ্য তখন আমি জিব্রাইল আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম এ নহরগুলি কি তিনি বললেন অপ্রকাশ্য দুটি হলো জান্নাতের দুটি নহর আর প্রকাশ্য দুটি হল নীল নদী ও ফুরাত নদী তারপর আমার সামনে আল বাইতুল মামুর প্রকাশ করা হলো এরপর আমার সামনে একটি শরাবের পাত্র একটি দুধের পাত্র ও একটি মধুর পাত্র রাখা হলো আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম তখন জিব্রাইল বললেন এই হচ্ছে ফিতরাত আপনি ও আপনার উম্মতগণ এর উপর প্রতিষ্ঠিত তারপর আমার উপর দৈনিক পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করা হলো এরপর আমি ফিরে আসলাম মুসা আল্লাহ সাল্লাম এর সম্মুখ দিয়ে যাওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা আপনাকে কি আদেশ করেছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমাকে দৈনিক পঞ্চাশ ওয়াক্ত সালাতের আদেশ দেয়া হয়েছে তিনি বললেন আপনার উম্মত দৈনিক পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করতে সমর্থ হবে না আল্লাহর কসম আমি আপনার আগে লোকদের পরীক্ষা করেছি এবং বনি ইসরায়েলদের হৃদায়তের জন্য কঠোর শ্রম দিয়েছি তাই আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আরজ করুন আমি ফিরে গেলাম ফলে আমার উপর হতে দশ হ্রাস করা করে দিলেন আমি আবার মুসা আল্লাহ নিকট ফিরে এলাম তিনি আবার আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম ফলে আল্লাহ আরও দশ কমিয়ে দিলেন ফিরার পথে মুসা আল্লাহ এর নিকট পৌঁছলে তিনি আবার আগের কথা বললেন আমি আবার ফিরে গেলাম আল্লাহ তালা আরও দশ হ্রাস করলেন আমি মুসা আল্লাহ এর নিকট ফিরে এলাম তিনি আবার ওই কথাই বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে প্রতিদিন দশ সালাতের আদেশ দেওয়া হলো আমি ফিরে এলাম মুসা আলাহিসাল্লাম ওই কথাই আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে পাঁচ সালাতের আদেশ করা হয় তারপর মুসা আল্লাহ সাল্লামের নিকট ফিরে এলাম তিনি বললেন আপনাকে কি আদেশ দেয়া হয়েছে আমি বললাম আমাকে দৈনিক পাঁচবার সালাত আদায়ের আদেশ দেয়া হয়েছে মুসা আল্লাহ সাল্লাম বললেন আপনার উম্মত দৈনিক পাঁচ সালাত আদায় করতে সমর্থ হবে না আপনার পূর্বে আমি লোকদের পরীক্ষা করেছি বনি ইসরায়েলদের হৃদায়তের জন্য কঠোর শ্রম দিয়েছি আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং আপনার উম্মতের জন্য আরও সহজ করার আর্জি করুন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি আমার রবের নিকট আর্জি করেছি এতে আমি লজ্জাবোধ করছি আর আমি এতেই সন্তুষ্ট হয়েছি এবং তা মেনে নিয়েছি এরপর তিনি বললেন আমি যখন অগ্রসর হলাম তখন এক ঘোষণাকারী ঘোষণা দিলেন আমি আমার অবশ্য প্রতিপাল্য নির্দেশ জারি করে দিলাম এবং আমার বান্দাদের উপর হালকা করে দিলাম